করেছেন তিনি তো সৃষ্টি করেছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমাদের গন্তব্যস্থলের পথ খুঁজে পাও যিনি আসমান থেকে একটি বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত ভূমিকে জীবিত করে তুলেছেন তোমাদের এভাবে একদিন মাটির ভেতর থেকে বের করে আনা হবে তিনি সেই মহান সত্তা যিনি সমস্ত জোড়া সৃষ্টি করেছেন যিনি তোমাদের চুনে নৌকা জাহাজ এবং জীবজন্তুকে সওয়ারি বানিয়েছেন যাতে তোমরা তার পিঠে আরোহণ করো এবং পিঠের উপর বসার সময়ে তোমাদের রবের ইসান স্মরণ করে বলো পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এসব জিনিসকে অনুগত করে দিয়েছেন তা না হলে এদের আয়ত্তে আনার শক্তি আমাদের ছিল না একদিন আমাদের রবের কাছে আমাদের ফিরে যেতে হবে এসব কিছু জানা এবং মানার পরেও এসব লোক তার বান্দাদের মধ্য থেকেই কোনো কোনো বান্দাকে তার অংশ বানিয়ে দিয়েছে প্রকৃত সত্য এই যে মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين وإذا بشر أحدهم وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم ومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون আল্লাহ কি তার সৃষ্টির মধ্য থেকে নিজের জন্য কন্যা বেছে নিয়েছেন এবং তোমাদের পুত্র সন্তান দিয়ে পুরস্কৃত করেছেন অথচ অবস্থা এই যে এসব লোক সেই দয়াময় আল্লাহর সাথে যে ধরনের সন্তানকে সম্পর্কিত করে এদের নিজেদের কাউকে যদি সেই সন্তানের জন্ম লাভে সুসংবাদ দেয়া হয় তাহলে তার মুখ্যমণ্ডলে কালিমা ছেয়ে যায় এবং মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে আল্লাহর ভাগে কি সেই সব সন্তান যারা অলঙ্কারাদের মধ্যে বেড়ে ওঠে এবং বিতর্ক ও যুক্তি পেশের ক্ষেত্রে নিজের লক্ষ্য পুরোপুরি সুস্পষ্ট করতেও পারে না এরা ফ্রেস্তাদেরকে যারা দয়াময় আল্লাহর খাস বান্দা স্ত্রীলোক গণ্য করেছে এরা কি তাদের দৈহিক গঠন দেখেছে এদের সাক্ষ্য লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং সেজন্যে এদেরকে জবাবদিহি করতে হবে وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا إن هم إلا يخرصون أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون بل قالوا إنا وجدنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على, وإنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم ۖ قالوا إنا بما أرسلتم به كافرون فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين এরা বলে দয়াময় আল্লাহ যদি চাইতেন যে আমরা তাদের ইবাদত না করি তাহলে আমরা কখনো তাদের পূজা করতাম না এ বিষয়ে প্রকৃত সত্য এর আদৌ জানে না কেবলই অনুমানে কথা বলে আমি কি এর আগে এদেরকে কোনো কিতাব দিয়েছিলাম নিজেদের এই ফেরিস্তা পূজার সপক্ষে এরা যার সনদ নিজেদের কাছে সংরক্ষণ করছে তা নয় বরং এরা বলে আমরা আমাদের বাপ দাদাকে একটি পন্থার উপর পেয়েছি আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলছি এভাবে তোমার পূর্বে আমি যে জনপদে কোনো সতর্ককারীকে পাঠিয়েছি তাদের সচ্ছল লোকেরা কথাই বলেছে আমরা আমাদের বাপদাদাদেরকে একটি পন্থার অনুসরণ করতে দেখেছি আমরাও তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি প্রত্যেক নবী তাদের বলেছেন তোমরা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 ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين তারা বলে দুটি শহরের বড় ব্যক্তিদের কারো উপর এ কোরআন নাজিল করা হলো না কেন তোমার রবে রহমত কিরা বন্টন করে দুনিয়ার জীবনে এদের মধ্যে জীবন যাপনের উপায় উপকরণ আমি বন্টন করেছি এবং এদের মধ্য থেকে কিছু লোককে অপর কিছু সংখ্যক লোকের উপর অনেক বেশি মর্যাদা দিয়েছি যাতে এরা একে অপরের সেবা গ্রহণ করতে পারে এদের নেতারা যে সম্পদ অর্জন করছে তোমার রবে রহমত তার চেয়ে অনেক বেশি মূল্যবান সমস্ত মানুষ একই পথে অনুসারী হয়ে যাবে যদি এই আশঙ্কা না থাকত তাহলে যারা দয়াময় আল্লাহর সাথে কুফুরি করে আমি তাদের ঘরের ছাদ যে সিঁড়ি দিয়ে তারা তাদের বালাখানে ওঠে সেই সিঁড়ি দরজাসমূহ এবং যে সিংহাসন ওপর তারা বালিশে হেলান দিয়ে বসে তা সবই রৌপ্য এবং স্বর্ণের বানিয়ে দিতাম এগুলো তো শুধু পার্থিব জীবনের উপকরণ তোমার রবের দরবারে আখেরাত শুধু মোত্তাকিদের জন্যে নির্দিষ্ট ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল থাকে আমি তার উপর এক শয়তান চাপিয়ে দিই যে তার বন্ধু হয়ে যায় এ শয়তানরা এসব লোকদেরকে সঠিক পথে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 أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين فلولا ألقي عليه أسفرة من ذهب أو جاء معه الملائكة مقترنين প্রত্যেক আজাবের সময় তারা বলতো হে জাদুকর তোমার রবের পক্ষ থেকে তুমি যে পদমর্যাদা লাভ করেছ তার ভিত্তিতে আমাদের জন্য তার কাছে দোয়া করো আমরা অবশ্যই সঠিক পথে এসে যাব কিন্তু আমি যেই মাত্র তাদের ওপর থেকে আজাব সরিয়ে দিতাম তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত একদিন ফেরাউন তার কমের মাঝে ঘোষণা করল হে জনগণ মিশরে বাদশাহী কি আমার নয় এবং এসব নদী কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না তোমরা কি তা দেখতে পাচ্ছ না আমি উত্তম না এই ব্যক্তি যে হীন ও নগণ্য এবং নিজের বক্তব্য স্পষ্ট করে বর্ণনা করতে পারে না সে তার কাছে সোনার বালা কেন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 هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين আর যেই মাত্র ইবনে মারিয়ামের উদাহরণ দেয়া হলো তোমার কম হইচই শুরু করে দিল এবং বলতে শুরু করল আমাদের উপাস উৎকৃষ্ট না সে তারা শুধু বিতর্ক সৃষ্টির জন্যে তোমার সামনে এ উদাহরণ পেশ করেছে সত্য কথা হল এরা মানসিক অলহপ্রিয় ইবনে মারিয়াম আমার বান্দা ছাড়া আর কিছুই ছিল না আমি তাকে নিয়ামত দান করেছিলাম এবং বন ইসরায়েলদের জন্যে আমার অসীম ক্ষমতা একটি নমুনা বানিয়েছিলাম আমি চাইলে তোমাদের পরিবর্তে ফেরেস্তা সৃষ্টি করে দিতে পারি যারা পৃথিবীতে তোমাদের ইসলাফে সিক্ত হবে আর প্রকৃতপক্ষে সে তো কেয়ামতের একটি নিদর্শন অতএব সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না এবং আমার কথা মেনে নাও এটাই সরল সোজা পথ শয়তান যেন তা থেকে তোমাদের বিরত না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 আমার আয়াতসমূহের উপর ইমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল সেই দিন তাদের বলা হবে হে আমার বান্দারা আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো তোমাদের খুশি করা হবে তাদের সামনে স্বর্ণে প্লেট ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনের মতো ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে তাদের বলা হবে এখন তোমরা এখানে চিরদিন থাকবে পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছ তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ তোমাদের জন্য এখানে প্রচুর ফল মজুদ আছে যা তোমরা খাবে আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান নামের আজাব ভোগ করবে তাদের আজাব কখনো কম করা হবে না এবং তারা সেখানে নিরাশ অবস্থায় পড়ে থাকবে আমি তাদের প্রতি জুলুম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 সেসব লোক যারা মানছে না ঠিক আছে হে নবী এদের উপেক্ষা করো এবং বলে দাও তোমাদের সালাম জানাই অচিরে তারা জানতে পারবে